Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد দূরের ও কাছের সম্মানিত সুদী পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার ভাবতে অবাক লাগে মুসলিম সমাজ হবে পিউর খাঁটি স্বচ্ছ নিরেট নির্মল মুসলিম সমাজ হবে আদর্শ অনুকরণীয় অন্যান্য সমাজ মুসলিম থেকে শিখবে দুর্ভাগ্যবশত মুসলিম সমাজ ঝেঁকে বসেছে অপসংস্কৃতির করাল গ্রাস যা আমাদের সকলকে অকটোপাসের মতো করেছে বন্দি আজকে আমরা যেন কোনটি সুন্নত আর কোনটি বেদাত কোনটি সংস্কার আর কোনটি কুসংস্কার তার ভেতরে পার্থক্য করার জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি এটা ভাবতে অনেক কষ্ট হয় সুদর্শক বিয়ে পবিত্র বন্ধন তার উপরে কত কুসংস্কার আজকে শেষ করবো একটি পর্ব দিয়ে সেটি হলো কি অলিমা না বৌবাত পাত্রী প্রদর্শন কি কুসংস্কার আমরা এ নিয়ে আলোচনা করব আর এর জন্য আমাদের স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলোচকগণ যোগ দিয়েছেন তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হয়ে নিব আমার ডানে আছেন বিশিষ্ট আলমদিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সালামু আলাইকুম ওরহমতুল্লাহ এবং আমার বামে আছেন বিশিষ্ট আলমদিন শেখ হাসান জামিল কাসেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলমদিন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর শুধু আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম বিবাহ পর এই যে অলিমা এটাকে অলিমা না বৌবা আমি প্রথমেই এ ব্যাপারে আলোকপাত করার জন্য আহ্বান জানাবো আমাদের অতিথি মোহতারাম ডক্টর খন্দকার আব্দুল জাহাঙ্গীরকে ধন্যবাদ নাহমাদুহ ওয়ানুসাল্লাহ আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ জি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অলিমা ইসলাম পরিভাষা এবং এবাদত আর বউ ভাত নামে আমরা যেটা করি এটা কুসংস্কার এবং পাপাচারের একটা সমষ্টি মাত্র অলিমার উদ্দেশ্য হলো বিবাহের আনন্দে পাত্র পাত্রের পক্ষ থেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াবে এখানে পাত্রীর উপস্থিতির কোনো প্রশ্ন ওঠে না এখানে বিবাহের আনন্দে শরিক হওয়াটা হলো মূল্যায়ন বিবাহ আনন্দ করতে হবে বিবাহের আনন্দ প্রত্যেক স্তর আছে বিবাহের সময় পারিবারের ভিতর আনন্দ হবে মহিলারা মহিলাদের ভিতরে ছড়া গান কবিতা পড়তে পারেন তারা হাসি নাই নাই এগুলো করতে পারেন আর অলিমাটা হলো বিবাহের জন্য পাত্রের দায়িত্ব আউলেম অলাউবে সাদ রসুল্লাহ বলছেন যে তুমি একটা ছাগল জবাই করে হলো তোমার অলিমার ব্যবস্থা করো এটাকে অনেকে ফকি ওয়াজিব বলেছেন পাত্রের জন্য স্ত্রীকে মোহর দেয়া যেমন ফরজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বিবাহের আনন্দে শরিক করতে কিছু খাওয়ানো এবং অলিমাটা এমন একটা গুরুত্বপূর্ণ শেখ যেটা হলো যে অলিমার দাওয়াত উজোর ছাড়া বর্জন করা যায় জায়জ না এবং এখানে দাওয়াতের ক্ষেত্রেও যে অলিমাতে বেছে বেছে বড় লোকদের দাওয়াত দেওয়া হয় আর অসচ্ছলদেরকে বাদ রাখার প্রবণতা এর চেয়ে নোংরা নিকৃষ্ট অলিমা আর কিছু হতে পারে না কাজেই অলিমার ক্ষেত্রে আমরা প্রথম কথা অলিমা রসুল্লাহ সাল্লামের নির্দেশিত একটা জরুরি আবাদত এবং এটা পাত্রের দায়িত্ব কখনোই পাত্রী বা পাত্রীর পিতামাতার নয় অলিমা বলতে মেয়ের বাবা কিন্তু অলিমা করতে পারেন না মেয়ের বাবা যে অনুষ্ঠান করেন বিবাহ লক্ষ্যে এটা যদি ইচ্ছা করে কোনো মেহমান খাওয়ান ভিন্ন কথা নইলে এটা একটা যৌতুক আমরা আগে আলোচনা করেছি অলিমা পাত্র বা পাত্রের পিতা করবেন এবং অলিমার ক্ষেত্রে বন্ধু বান্ধব সহযোগিতা করতে পারে রসুল্লাহ সাল্লাম যখন মেয়েকে বিবাহ দিলেন আলী আদালত আল্লাহ আনুর কাছে তখন অন্যান্য সাহাবিরা অলিমা অনুষ্ঠানের জন্য তাকে সহযোগিতা করেছেন কিন্তু এই সহযোগিতা পাত্রকে করতে পারে পাত্রের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেন একটা ভালো অলিমা করতে পারে এবং এই অলিমার উদ্দেশ্য কখনোই বউ দেখানো নয় বউ ভাত নয় এই অলিমার উদ্দেশ্য বন্ধু বান্ধবদেরকে বিয়ে উপলক্ষে আনন্দ করা তাদের ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলার জন্য আমি যাচ্ছি মোহতারাম আব্দুর রাজাক নিউজ কাছে আচ্ছা ইসলামী পরিভাষা হলো অলিমা তো আপনি আমি কোন যুক্তিতে এটা পরিভাষাকে পরিবর্তন করে বহুবাদ বলবো অবশ্যই অনেক কুসংস্কার বিভিন্ন পর্যায়ে রয়েছে মানুষের মাঝে তার মধ্যে এটাও একটা বড় কুসংস্কার যে অলিমা শব্দ তো আল্লাহ রাসুলের দেওয়া শব্দ বিভিন্ন জায়গাতে মানুষ যে নামগুলি পরিবর্তন করেছে যে পরিবর্তন করাটা বৈধ নয় তার এটা একটা এই বৌভাত নামটা যেমনভাবে কুসংস্কার এর যেসব পদ্ধতি অবলম্বন করেছে তা সবাই কুসংস্কার আমরা এই কথাটির আগের কথাটি একটু সাজিয়ে বলে নিই তাহলে আমাদের সম্মানিত দর্শক মণ্ডলের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আমরা বিবাহের অনুষ্ঠান থেকে নিয়ে আপনাদেরকে কুসংস্কার দেখাচ্ছিলাম এরপরে যেটা কুসংস্কার বড় আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে বাসর ঘর সাজানো বাসর ঘর সাজাতে হবে বাসর ঘরটা সুন্দর করতে হবে এটা জরুরি নয় এরপরেও করতে পারে কেননা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একটি ঘরে আয়েসারা জিল্লাহ তালানহাকে সাজিয়ে নিয়ে যাওয়া হলো বোখারি মুসলিমের হাদিসে রয়েছে যে আয়েসারা যে আল্লাহ তালা তার বান্ধবীদেরকে নিয়ে দোলনাতে খেলাচ্ছে একদিক নিচু হলে একদিক উঁচু হয় এরকম একটা দোলনাতে তারা খেলাচ্ছেন ইতিমধ্যে তার মা জোর করে রাখলেন আয়েশা তিনি দৌড়িয়ে আসলেন তিনি বলছেন আমার মুখে হাতে যেসব ধুলোবালি কিছু লেগেছিল সেগুলো তিনি ধুয়ে সরিয়ে দিলেন এরপর একটা ঘরে নিয়ে গেলেন লম্বা হাতিস তো সেই জন্য বাংলাটাই বলছি যে একটা ঘরে নিয়ে গেলেন সেখানে দেখি আনসারিদের মহিলা তারা আমাকে সুন্দরী করে সাজালেন অবশ্য তিনি এই কথা বলেননি যে আমাকে কি দিয়ে তারা সাজালেন অন্য জায়গাতে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নারীদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না আর পুরুষদের সৌন্দর্য যা দেখতে পাওয়া যায় না গন্ধ পাওয়া যায় তাহলে তাকে সাজানোর জন্য যতগুলি বৈধ বস্তু রয়েছে তাকে দিয়ে সাজাবে এটাই ঠিক যেই কথা আয়েসারা জিয়াল্লাহ তালা আনহা বললেন যে আনসারি মহিলারা আমাকে সুন্দরী করে সাজালেন এবার আয়েসা রাজি আল্লাহ বলেন বোখারির বর্ণনা এসেছে যে আমার মা আমাকে একটা ঘরে নিয়ে গেলেন ঠিক সাড়ে আটটা নয়টার সময় এরকম ওই বোখারিতে বাবি বাঁধা আছে এতে তারপর সাড়ে আটটা নয়টার সময়তে ঘরে নিয়ে গেলেন দেখি সেখানে আল্লাহ রাসুল আর কেউ নেই উনি বলছেন যে আমি মনে মনে ভাবছি ব্যাপারটা কি আমি তো এরকম কোনোদিন আল্লাহ রাসুলকে দেখিনি ওই কথাটা নেই যে ছয় বছর বিবাহ নয় বছরে বাসর এটা অন্য বর্ণনা এসেছে কিন্তু এই দীর্ঘ সময়ে তিনি এরকম পরিবেশ দেখেননি এরপরে তার মা তাকে রেখে বাইরে চলে গেলেন বাইরে যেতেই আসমা একটা গ্লাস নিয়ে ভিতরে ঢুকেছেন ঢুকে বলছেন যে আয়েসা এই শরবত নাও আল্লাহ রাসুলকে দাও তখন আমি তো মাথা নিচু করে নিলাম আমি তো আল্লাহ রাসুলের হাতে এরকম কোনোদিন কিছু দিইনি তো উনি একটা ধমক দিলেন এই গ্লাস নাও রাসুলের হাতে দাও তো আমি তখন গ্লাসটা নিয়ে রাসুলের হাতে দিলাম বাটি বাটিটা রাসুলের হাতে দিও আল্লাহ রাসুল তখন ওখান থেকে শরবত পান করো আপনার এইটার সাথে একটু যুক্ত করে তখনও পর্দার আয়াত পর্দার হুকুম নাজিল না হওয়াতে আসমা বিনতে আজিদ রসুল সাল্লামের সামনে গেছেন এই বিষয়টা ভুল শুক্রিয়া তারপর আয়েশা বলছেন যে আল্লাহ রসুল আমার হাতে দিলেন যে তুমি পান করো তারপর আমি পান করলাম তখন আল্লাহ রসুল বললেন যে আসমাকে দাও তো আসমাকে দিতে যেতেই আসমা জালাতনা বললেন যে আল্লাহ রসুল আপনার হাত থেকে নিতে চাচ্ছি তখন আবার আল্লাহ রসুল আয়সারা জিয়াল্লাহতালার হাত থেকে নিয়ে আল্লাহ রসুল আসমার হাতে দিলেন আসমা তখন শরবত পান করলেন অত্র বিবরণে বোঝা যায় যে বাসর ঘর সাজানো যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় কনেকে সাজানো তেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তেমন একটা মিঠাইয়ের ব্যবস্থা হবে এটাও সুন্দর কিন্তু এখানে যেটা কুসংস্কার ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে এই ঘরে যারা আসছে যারা ঘর সাজাচ্ছে তারা ভাবি খালাতো বোন ফুফাতো বোন মামাতো বোন এইগুলো যা একেবারেই হারাম যেগুলি কুসংস্কার এখানে আরেকটা সন্ন্যাত আছে সেটাকে উপেক্ষা করা হচ্ছে সেটা হচ্ছে এই যে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত জাবের রাজিয়াল বলেন আল্লাহ রসুল বলেছেন যে বাসর ঘরে বরের প্রথম কাজ কি বাসর ঘরে বর কনের মাথায় হা দিয়ে বলবে আল্লাহ আসলকা খাইরাহা ও খায়রামা জাবাল তাহা আলাইহে ও উদুবে কামিন সাররেহা ও সাররেমা জাবাল তাহা আলাইহে আল্লাহ আমি এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি একে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সে কল্যাণ চাচ্ছি এর ভিতরে যে ক্ষতি রয়েছে এই ক্ষতি থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি যে অনিষ্ট দিয়ে একে সৃষ্টি করা হয়েছে সে অনিষ্ট থেকে আমি বাঁচতে চাচ্ছি এটা হবে বরের বাসর ঘরের প্রথম কাজ এরপরে হবে দূরে কাজ সলাত আগে দাঁড়াবে বর পিছে দাঁড়াবে কনে পাশাপাশি দাঁড়াতে পাবে না কোনোদিনই নারী পুরুষের পাশাপাশি সলাত নয় এরপরে দূরে কাজ সলার হওয়ার পরে একটা লম্বা ধোয়া আছে লম্বা ধোয়া পড়বে এরপরে তাদের দাম্পত্য জীবন এরপরে সকালে তাদের দোয়া হবে আর চাচা চাচি দোয়া করবে এবং এবার আসলো খাওয়ার অনুষ্ঠান যার নাম অলিমা এটাই সোননাথ যে অলিমার কথা আমরা সময়ে বলবো যে শেখ এই যে অলিমাকে আমরা তো জানলামই এটাকে যে বৌবাত নামে চালু করে দেওয়া এটার যে বিধানটা এটা সম্পূর্ণরূপে আমরা জানলাম এটা বানাওয়াট ব্যক্তিহীন এরকম করে চালু চালু করে দেওয়ার কোনো যুক্তি কথা নাই আছে জি অবশ্যই না শেখ আমি এই জায়গা ঢোকার আগে আর একটু পেছন থেকে আসতে চাচ্ছি শেখের ওই হাদিস থেকে যে অলিমা একটা নিকৃষ্ট দাওয়াত হয় তখন যখন দেখা যায় যে উঁচু শ্রেণীর মানুষকে ধনী ঘরের মানুষকে সেখানে দাওয়াত করা হয় গরিবদেরকে উপেক্ষা করা হয় এটার পেছনে সামাজিক কিছু বেধি আছে আপনার কাছে ফিরে আসবো আবার সম্মানিত সুদী দর্শক যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর ফিরে আসবো এই গঠনমূলক আলোচনায় আশা করি কেউ দূরে যাবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে আল্লাহ তার সহযোগিতা করবেন আল্লাহর ওয়াদা ওই ব্যক্তি জাহান নামে যাবে না কখনো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে শেখ কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয় তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম আল্লাহর উপহার আল্লাহ বলছেন আমার রহমত আমার রাগকে পার করে গেছে দুনিয়া ও পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর উপর ভরসা কাল রাত সাড়ে দশটায় আর সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হুকুম মানার নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সুদী দর্শক বিরতির পর আবার আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি যেমনটি বলছিলেন শেখ হাসান জামিল সাহেব যে বলছিলাম আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এইভাবে যে ভাগ করেছেন দেখেন রসুল করিম সাল আলি সাল্লাম কত বিচক্ষণ ছিলেন যে চোদ্দোশো পনেরোশো বছর পরেও যে সমস্ত সমস্যাগুলো সমাজে আসবে সেগুলোর পথও তিনি আল্লাহর হুকুমে রুদ্ধ করে গেছেন এই দাওয়াতটাকে রসুল করিম সাল্লাহ আলি সমাধানের পথ ক্লিয়ার বলে দিয়ে গেছেন এই দাওয়াতকে নিকৃষ্ট দাওয়াত বলার যে কারণ তিনি নিজেও বলেছেন যে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় গরিবরা উপেক্ষিত থাকে কারণটা কি কারণটা আজকের সমাজে আমাদের কাছে ক্লিয়ার কেন যে ওখানে ধনীদেরকে এজন্যই দাওয়াত দেওয়া হয় যে খরচটা উঠবে ধনীরা হাদিয়া তোহফা নিয়ে আসবে ওটা ওই পর্যন্ত কিন্তু খ্যান্ত থাকে না আশ্চর্যের সাথে সাহেব আপনারা জানেন কিনা বিষয়টা সমাজের মানুষ আপনারা না জানার কথা নয় একটা চমৎকার টেবিলের ব্যবস্থা করা হয় সেখানে কিছু বিশ্বস্ত মানুষ বসানো হয় সেখানে পান থাকে বিভিন্ন রকমের পান সেগুলো সব ঠিক আছে হতে পারে কেউ হাদিয়া দিলে গ্রহণ করবে কিন্তু তার একটা লিস্ট করা হয় ওই লিস্ট কিন্তু যারা আয়োজক তারা রেখে দেন এটা কিন্তু ফেলে দেন না রেখে দেন পরবর্তীতে যখন কেউ তাকে দাওয়াত দেয় তখন ওই লিস্ট খোলেন আমার মেয়ের বিয়েতে তিনি কি দিয়েছিলেন এবার তার বদলা আমাকে দিতে হবে জি হাদিয়া এটা বদলার জিনিস এটা মনের আনন্দে দেওয়ার জিনিস এটাই হয়ে যাচ্ছে এখন বর্তমান কালচার কালচার দেখা যাচ্ছে যে এখন লিস্ট সুন্দর করার জন্য তালিকা নিয়ে বসে আছে এবং ডায়েরি মেনটেন করা হচ্ছে হ্যাঁ, কে দিল কত টাকা দিল এটা যেমন নেওয়া হচ্ছে আচ্ছা শেখ আপনার কাছে আসতেছি এখন এই যে হাদিয়া গ্রহণ এইভাবে তালিকা করে হাদিয়া গ্রহণ এবং বদলা দেওয়ার যে মানসিকতা এটা কি শরীয়তে এলাও করে কখনোই এটা অনুমোদন করে না বরং নিষেধ করে প্রথম কথা হলো যে অলিমার উদ্দেশ্য আমরা যেটা আগেই বলেছি আনন্দে কাউকে শরিক করা যারা পাত্রের বন্ধু আপনজন তারা তাকে সহযোগিতা করতে পারে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বিশ একটা ছাগল এক চাউল তোমাকে আমি দিচ্ছি তুমি অলিমা করো এটা ভিন্ন বিষয় আমি অলিমার দাওয়াত দেব নির্ভেজাল যদি হাদিয়ার লোভে দাওয়াত দিই এটা তো অলিমাই হলো না বরং এটা গুনাহের নিয়ত করা হলো কেউ যদি কাউকে হাদিয়া দেয় আন্তরিকতার কারণে সেটা দিতে পারে কিন্তু আমাদের অলিমা অনুষ্ঠানগুলো এমন করা হয় যে হাদিয়া ছাড়া যাওয়াটাই যাওয়াটাই সেখানে অপ্রীতিকর এবং অসম্মানজনক মানে একেবারে গেটেই চেয়ার টেবিল নিয়ে বসে আছে এবং সুন্দর করে আপনার ওই কার্ড ছাপানো আর কার্ডে লেখা দেওয়া হয় যে দয়া করে আসতে সময় কার্ডটি সঙ্গে আনতে ভুলে যাবেন না মানে কার্ডটাই হচ্ছে পারমিশন এখন ওই পারমিশন নিয়ে আপনি যখন ঢুকবেন তখন আপনার কার সেলে কে ঢুকছেন কয়টায় ঢুকলেন আর কত টাকা দিয়ে অলিমার খাবারের ব্যাপারে সাহেব একটা কথা বলেছিলেন আপনি আলোচনা করেছিলেন যে অলিমার দাওয়াত মিস করা কোনো ওজোর ছাড়া জায়েজ নাই এখন আমরা এটা কি ওজোর বানিয়ে নিয়েছি অনেকে না যাওয়ার পেছনে যে পকেট খালি হাত খালি কি দিব দিতে পারবো না অর্থাৎ আমরা এই ধরনের যদি এই ধরনের যদি সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি কাউকে দাওয়াত দেয় সে যদি কবুল না করে ফাঁকা আসা আবুল কাসেম তাহলে সে আবুল কাসেম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাফারমানি করলো দাওয়াত কবুল করতে হবে এ কথা ঠিক এখন দাওয়াত কবুল করার পরে গিয়ে দেখি যে সেখানে অন্যায় অশ্লীলে ভর্তি তাহলে ফিরে আসতে হবে এটাও জরুরি জি রাসুল সাল্লাহ আলি সাল্লাম ফাতেমার বাড়ি থেকে ফিরে চলে এসেছেন ওমর রাজি আল্লাহ তালানহ জনৈক ব্যক্তি খ্রিস্টান দাওয়াত দিয়েছিলেন তার বাড়িতে যাননি যে তোমাদের বাড়িতে ছবি আছে আমি তোমাদের দাওয়াতই কবুল করব না আমরা এ অংশে যেটা জরুরি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে যেটা জনাব বলছিলেন যে অলিমার বিষয়টি তো গুরুত্বপূর্ণ কেননা রসুল সাল্লাহ সাল্লাম জায়নাবের ব্যাপারে রাস্তাতে অলিমের ব্যবস্থা করেছেন আর আব্দুর রহমান আউফকে বলেছেন যে লেম অলবে সাহাতিন একটা ছাগল হলেও করো তো এখানে স্পষ্ট প্রমাণ হয় যে অলিমার বিষয়টি একটা গুরুত্বপূর্ণ বিষয় সাথে সাথে ওইখানে বলেছেন যে ওই অলিমার খাদ্য নিকৃষ্ট খাদ্য যেখানে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয় গরিবদের দাওয়াত দেওয়া হয় না তাহলে বোঝা যাচ্ছে যে এটার ব্যবস্থাপনা একটা বড় ব্যবস্থাপনা যেখানে ধনীও থাকবে গরিবও থাকবে যেমনভাবে ব্যবস্থাপনা হওয়া একটা জরুরি ব্যাপার তেমনিভাবে যার যত সম্পদ আছে সম্পদের ভিত্তিতে বড় হওয়া তেমন ব্যবস্থা হওয়া দরকার আমরা তো আপনাকে বলতে চাচ্ছি যে আপনি খরচ করতে চাচ্ছেন ছেলের পিতা আপনি বা ছেলে কোটি টাকা ইনকাম আজকে এলাকাবাসীকে বিশাল দাওয়াত দিয়ে দাও যাতে অলিমার ব্যবস্থা রয়েছে অলিমার ব্যবস্থা তো আল্লাহ রসুল সহযোগিতা করার জন্য কথা বলেছেন দান করো তোমরা সহযোগিতা করো সহযোগিতা নিয়ে অলিমার ব্যবস্থা হোক আল্লাহ রসুল বলেছেন যে এই যে চাদরটা বিছে দেওয়া হলো কার কি আছে নিয়ে আসো এক জায়গাতে জমা করে খাওয়ার ব্যবস্থাই হলো অলিমা তাহলে বোঝা যাচ্ছে যে কারোর কাছ থেকে নিয়ে বা নেওয়ার ব্যবস্থা করে অলিমা করা সুন্দর এখন যেটা কুসংস্কার হয়ে গেল সেটা হলো কিছুক্ষণ আগে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে এই যে উপঢকন নিয়ে আসতে হবে বাধ্য এটা কুসংস্কার তার উপরে উপঢকন নেওয়ার জন্য বৌভাত হিসেবে কাঠ ছাপাতে হবে এটা একটা কুসংস্কার সাথে সাথে ওখানে বউ একবারে পুতুলের মতো সেজে বসে থাকবে সমস্ত যেটা বলছিলাম যে এই প্রদর্শন আপনার কাছে আসতেছি সমস্ত আপনার অনুষ্ঠান করা হবে একটা কমিউনিটি সেন্টারে এবং সেখানে পালকির মতো থাকবে বসার জায়গা থাকবে এবং ওখানে নিয়ে পাত্রীকে বসিয়ে দেওয়া হবে এবং পাত্রীর সাথে সবাই আড্ডা করবে সবাই যতজন আসবে সবাই অলিমা অনুষ্ঠানে পাত্রীকে দেখবে এটার বিধান এটা প্রথম কথা এটা আমরা সবাই বুঝি কঠিনতম হারামগুলোর অন্যতম এটা তো এক কথাই যে একটা মেয়েকে বেপর্দা করে স্বাভাবিক বেপর্দা নয় খুব ভালো করে সাজিয়ে বেপর্দা করে সবার সামনে দেখানো হলো এটা হারাম এ ব্যাপারে কারণ অন্যতম সন্দেহ নেই কিন্তু এখন অন্য কয়েকটা বিষয় আছে একটা হলো যে মেয়েটা স্বাভাবিকভাবেও এইভাবে নোংরা হয়ে কারোর সামনে যায় না সমাজে হয়তো ওই মেয়েটা এই দিনের আগে কোনোদিন এইভাবে বেপর্দা হয়ে যায় হয়তো সে কিছু বেপর্দা হয়েছে অথবা বোরকায় পড়েছে তাকে বিবাহের উপলক্ষে কঠিনতম হারামে লিপ্ত করা হলো করলো কারা ওই পাত্র এবং পাত্রের আত্মীয় স্বজন বা পাত্রীর পক্ষরা তাহলে সবাই মহাপাপে লিপ্ত হলো তৃতীয়ত যে এই বৌভাত নামটি এতাই এখানে মূল যে অকল্যাণ বয়ে এনেছে এখানে এমন একটা কুসংস্কার হয়েছে বউ দেখতে দেবে না তাহলে আর যাব কেন এমন আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে দিনদার পাত্র হয় যে অলিমায় আসবেন কিন্তু বউ দেখতে দেব না বা জেনে ফেলে যে বউ দেখাবে না তাহলে বউ দেখবো না তাহলে যাবো যাবো কেন অর্থাৎ একটা হারাম কাজের অনুমতি না দিলে আমরা অলিমাতে আর যাবো না সুন্নত কাজটা ছেড়ে দেবো সুন্নত কাজটা ছেড়ে দেবো এই জন্য বউ প্রদর্শন এটা ভয়ঙ্করতম মানে হারাম এবং গর্হিত কাজ একেবারে গর্হিত এবং বিশেষ করে একটা পরিবার একটা নববধূ যে তার স্বামীর জন্য সাজবে সে সাজবে হাজারো মানুষের হাজারো মানুষের মানে পণ্যের মতো সে সেজে বসে থাকবে এর চেয়ে তার অপমান আর কি হতে পারে যে এই জন্য আমাদের সবাইকে অনুরোধ করব এ পর্দা হয়তো ওই মেয়েটা অল্প চলেছে অথবা কোনোদিনই চলেনি তাকে এইভাবে সাজিয়ে সমাজের সমাজের সবার সামনে দেখানো হবে এটা না আমরা না করি অন্তত আমাদের পবিত্র বিবাহের বন্ধনটা অপবিত্রতাদের শুরু না করছি অতীতের সমস্ত কৌমের হিস্টরি যদি আমরা দেখি পাপগুলো যখন তারা প্রকাশ্যে করা শুরু করেছিল তখনই কিন্তু আল্লাহর গজব নাজল হয়েছিল এই বিয়ের মজলিসগুলো বিয়ের অনুষ্ঠানগুলো আমরা দেখি অনেক পাপ যেগুলো বাচ্চারা বা উপযুক্ত ছেলেমেয়েরা গোপনে করত সেই পাপগুলো এই বিয়ের অনুষ্ঠানগুলোতে প্রকাশ্যে হয়ে যায় এরপরে দেখা যাচ্ছে যে এই বর কনেকে একত্রে নিয়ে বসানো নিয়ে তারপরে সেখানে ছবি তোলা ছবি তুলে জমা করে রাখছে জি জি জি কত বড় কুসংস্কার ওইভাবে বর কনেকে একসাথে নিয়ে যার যেভাবে ইচ্ছা সে সেভাবে ছবি তুলছে আবার কেউ কেউ ওই বরের সাথে বসে ছবি উঠাচ্ছে আর কেউ ওই কনের সাথে বসে ছবি উঠাচ্ছে তার মানে কুসংস্কার নেমে গেলে হারাম কাজ নেমে গেলে যা আছে পর্দা থেকে তহবা করার পরেও এই ছবিগুলো যতদিন থাকবে তার গোনাগুলো সম্মানিত দর্শক মন্ডলকে বলছি আল্লাহ এই নীতি তো একেবারেই হারাম এই কুসংস্কার তো একেবারেই হারাম আমরা আরো আপনাদেরকে বলছি এরকম যেটা ঘটে গেছে সেসব অ্যালবামের ছবিগুলো একেবারে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলুন এবং এই কর্মের জন্য আল্লাহর কাছে তোবা করেন ক্ষমা চান আচ্ছা, আরেকটা জিনিস বলছি যে বিয়ে অনুষ্ঠানে ডেকসেট না বাজালে বিয়ে জমে না এই যে ব্যাপারটা এটা তো এমন অবস্থা হয়েছে যে আমরা ঠিকই মুসল্লি ঠিকই হাজি সাহেব এবং দেখা যাচ্ছে কেউ মসজিদের মোতাওয়াল্লি মসজিদ কমিটির সদস্য ভালো কেশিয়ার তারপর দেখা যাচ্ছে বিয়ে অনুষ্ঠানে আমাদের কি কি করতে হচ্ছে ডেকসেট না বাজালে হচ্ছে না আর বিশেষ করে শহরে কি করা হয় জমার দিন ছুটির দিন হয় আর এই দিনই বিয়ে অনুষ্ঠান করলে সকলকে পাওয়া যাবে ভালো কথা দেখা যাচ্ছে জমার দিন এটা বিশেষ এবাদতের দিন এবাদতটা কি হয়ে যায় এই বিয়ে অনুষ্ঠানের কারণে আজকে খোৎপার সংক্ষেপ করো সলাৎ সংক্ষেপ করো আর ভোর রাত থেকেই মানে বৃহস্পতিবার দেবাগত রাত বারোটা এক মিনিট থেকে শুরু হচ্ছে আপনার ডেক্সেট বাজনা এবং সেই বাজনাগুলি এমনভাবে স্পিডে দেওয়া হচ্ছে যে মসজিদের দেয়ালে গিয়ে সেটা ঠেকছে আবার সেটা রিফ্লেক্স হচ্ছে এই যে অন্যায়গুলি এটাকে কিভাবে মূল্যায়ন করছে এ তো প্রথম কথা তো আমরা প্রথমে বলেছি যে কোনো দিন নির্ধারণ করা কুসংস্কার সাথে সাথে জুমার দিনে এরকম যদি সমস্যা চলে আসে তাহলে সেটা জুমার দিনে এই কাজটা না করাই মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে কেননা জুমার দিন করলে তাতে জুমার সলাতের অসুবিধা হয় এবাদতের অসুবিধা হয় সাথে সাথে বাজনার বিষয়টি বাজনার বিষয়টি তো আমরা আপনাদেরকে অনেক সময় বলেছি দেখুন বাজনা কেন এখানে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে লায়াকুনান্না ফিহাজ এই লোম্মা আমার উম্মাতে অবশ্যই অবশ্যই তিনটে জিনিস হবে খাসফোন ভূমিকম্প হবে মাসখন আকার আকৃতি পরিবর্তন হবে কাজফোন সর্ব ধরনের সমস্যা নেমে আসবে যখন তিনটা কাজ হবে তার একটা হলে যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে আর একটা কাজ হলো জারাবুবুল আজেব যখন বাদ্যযন্ত্র সমাজে প্রকাশ পাবে বাদ্যযন্ত্র হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ বাদ্যযন্ত্র হচ্ছে গজব নাজেল হওয়ার মাধ্যম হ্যাঁ জি আর সেটাকে বলা হয়েছে যে শয়তানের বিষয় বাজনা বাদ্যযন্ত্রর বিষয়টি বিশেষ করে এ অনুষ্ঠানের জন্য আমরা বলতে চাচ্ছি যেখানে বলছিলাম যে আমার উম্মাদ অচিরেই অমুসলিমদের সাথে মিশে যাবে তো বাদ্যযন্ত্র তো বিবাহতে নিয়ে আসা অমুসলিমদের কাজ আপনারা জানেন সম্মানিত দর্শক মন্ডলী আগে থেকে যারা এই বিষয়গুলি দেখে এসেছেন যে অমুসলিমদের বাড়িতে বিবাহ লাগলে কি হয় বাদ্যযন্ত্র চলতে থাকে দুই দিন তিন দিন থেকে তাহলে এই বাদ্যযন্ত্রটা অমুসলিমদের পরিবার থেকে এসেছে এটা আমাদের ভিতরে ঢুকে গেছে এটা তো অমুসলিমদের একটা কাজ হারামের সাথে সাথে এটা অমুসলিমদের কাজ বাদ্যযন্ত্রের শব্দ শোনে আল্লাহ রসুল দুই কানের ভিতরে দুই আঙ্গুল ঢোকে দিলেন দুই আঙ্গুল ঢোকে দিয়ে তিনি ওখান থেকে সরে গেলেন সরে গিয়ে বলছেন আবদুল্লাহ ইবনে ওমার হাল তাসমা সায়ান তুমি কি কিছু শুনতে পাচ্ছ তখন আবদুল্লাহ ইবনে ওমার বলছেন জি না এখন কিছু শুনতে পাচ্ছি না ফারাফা ইসবাই হেমিন ওদনাই হে তখন আল্লাহ রসুল তার দুই কানের ভিতর থেকে আঙ্গুল সরে নিলেন বাদ্যযন্ত্রের শব্দ শুনে আল্লাহ রসুল কানের ভিতরে আঙ্গুল ঢোকে দিতেন আর সেই বাদ্যযন্ত্র বিবাহ অনুষ্ঠানে হবে আর সেটাকে আজকে মানুষ মনে করবে সামাজিকতা আল্লাহ মানুষ জ্ঞানের দিক দিয়ে কত নিচে চলে গেলে এই কথাটা বলতে পারে অবস্থা হতে পারে জি যে বাদ্যযন্ত্রে যেটা হারাম কাজ ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ